দুর্গম বন্ধুর পথ ধরেছি মৃত্যুকে তাই মোরা করব বরণ দুর্গম বন্ধুর পথ ধরেছি মৃত্যুকে তাই মোরা করব বরণ অপ্রতিরোধ এই কাফেলার নাম শিহরণ শিহরণ শিহর অপ্রতিরোধ এই কাফেলার নাম শিহরণ শিহরণ শিহর বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম শক্তিমান মোহন রব্বুল আলমিনের নামে সময়ের দোলাচলে দুলতে দুলতে আমরা এখন একবিংশ শতাব্দীর দুর্যোগময় এক ক্রান্তিকালে উপনীত যেখানে পাপিষ্ঠ নমরুদ ফেরাউনের দোসররা হক ও হকানিয়াতের সমুন্নত পবিত্র নিশানাকে ভুলণ্ঠিত করার জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত পৃথিবী জুড়ে নির্যাতিত হচ্ছে মুসলমান জাতি ফিলিস্তিনে ঝরছে একশো কোটি মুসলিমের রক্ত যখন শান্তির জন্য পাগলপাড়া মানুষগুলো অশান্তির বেড়াজালে বন্দী তখন দেশ ও জাতির কল্যাণে তোমাকেই এগিয়ে আসতে হবে আগামী পৃথিবীর ভার নিতে হবে তোমাকে অসহায় জাতি চেয়ে আছে তোমারই পথপানে যুগের এই কালো অধ্যায়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমাকেই তবেই পূর্ব দিগন্তে উদ্ভাসিত হবে ভোরের সেই সোনালি সূর্য যার তীব্র আলোক রশ্মিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সকল অশুভ ও পাতিল শক্তি এই আহ্বানকে বুকে ধারণ করে শিহরণের তরুণ শিল্পীদের এবারের পরিবেশনা আর্তনা গণজাগরণী এক অডিও অ্যালবাম আর্তনাদ আর্তনাদ আর্তনাদ